قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها قال بكل شعرة حسنة صدق الله العلي العظيم أصدق رسوله النبي الكريم বুজুর্গার মহতারাম আল্লাহ তালার মেহরবানিতে উল আজহা আমাদের খুবই নিকটবর্তী এই ঈদ উল আজহা থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে এবং আমাদের কি করণীয় আছে এটাই আলোচ্য বিষয় এর কিছু আলোচনা গত জমাতেও করা হয়েছে কোরবানির ব্যাপারে আজকে ঈদের নামাজের ব্যাপারে আলোচনা হবে এবং এই কোরবানি প্রথমত শুরু হয়েছে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলি সালামের মাধ্যমে তো ওনার সেই ঘটনা কম বেশি আমাদের জানা আছে কিন্তু এই ঘটনা থেকে কি নসিহত হাসিল করতে হবে আমাদের জিন্দগিতে কি পরিবর্তন আনতে হবে এটা হল মূল বিষয় কোরআন একাডেমি অনেক ঘটনা আছে কিন্তু এ কথাও বলা হয়েছে যে কোরআন কোন কিসা কাহিনীর কিতাব নয় কোরআন কোন কিস্তা কাহিনী এর কিতাব নয় এটা একটা জীবন বিধান দুনিয়া আসার থেকে নিয়ে তার যা কিছু লাগবে সব এখানে বায়ান করা হয়েছে তো যেহেতু এটা ঘটনার কিতাব নয় তো প্রশ্ন হয় ঘটনা বলা হয়েছে কেন ঘটনা বলা হয়েছে নসিহাত করার জন্য সুতরাং ঘটনা উদ্দেশ্য না আমাদেরকে সতর্ক করা উদ্দেশ্য যে পিছনে অমুক জাতি তারা আল্লাহর হুকুম মেনেছিল তাদের এই ফায়দা হয়েছে লাভ হয়েছে দুনিয়াতে কবরে হাসরে তারা এই উপকার পাবে আবার অমক অমক গোত্র তারা আল্লাহর কথা মানে নাই তাদের নবী আলাইসালামের কথা মানে নাই তাদের উপরে কি কি আজাব আসছিল কিভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল কোন জাতিকে শুকর বান্দর বানায় দেওয়া হয়েছিল কোন জাতিকে বাতাসের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল আট দিন এক টানা প্রবল বাতাস প্রবাহিত হয়েছিল তারা সব খতম হয়ে গেছিল কান্নাহুম আজাজ নাখলিন খাওয়া কোথাও দেখা যায় ভূমিকম্প দ্বারা কোন জাতিকে খতম করা হয়েছে কোথাও দেখা যায় জিবরিল আলাইসালাম ওনার ছয়শ বাজু আছে একটা বাজু দিয়ে একটা এলাকা উঠাই নিয়ে গেছে নিয়ে উপর করে ফেলছে সাগর হয়ে গেছে উপর করে ফেলার পরে আবার পাথর বর্ষণ করছে কোন কমকে দেখা যায় সাগরের বুকে ডুবিয়ে মারা হয়েছে ইমানদাররা পার হয়ে গেছে আল্লাহ রাস্তা করে দিছিলেন কাফেররা সাগরের মাঝখানে আসছে রাস্তা খতম সব কত পানির নিচে এই পানির নিচেতে কিভাবে উঠবে সব খতম হয়ে গেছে কোন কমকে দেখা যায় বৃষ্টি হওয়ার সময় যে বিকট আওয়াজ হয় আকাশ থেকে আমাদের দিল কেঁপে যায় এই আওয়াজ আরো কঠোরভাবে হয়েছে এত ভাবে হয়েছে কলেজা ফেটে মানুষ মারা গেছে আবার কোন গোত্রকে দেখা যায় তারা সব জমিনের ভিতরে গেড়ে গেছে জমিনের ভিতরে তাদের বাড়িঘর সহ জমিনের ভিতর ঢুকে গেছে সব ঘটনা বলা হয়েছে এই গোত্রগুলো প্রত্যেকেই আল্লাহ নাফারমানি করছে রসুলের নাফারমানি করছে আল্লাহ তালা কোন একটা মাখলুক দিয়ে তাদেরকে পাকড়াও করছে পাকড়াও করছে পানিতে ডুবাইছেন মাটির ভিতরে ঢুকাইছেন ভূমিকম্প দিয়ে মারছেন বাতাস দিয়ে মারছেন জিব্রাইল খেতে উঠায় আসার দিছেন কোথাও আছে জিব্রাইল বিকট আওয়াজ করছে আওয়াজে সব বেহুশ হয়ে মারা গেছে কোথাও আসমান থেকে আওয়াজ আসছে ওই আওয়াজে সব মারা গেছে এইভাবে এক এক কমকে কোন কমকে শুকর বান্দর বানাই দিছে তিন দিন বেঁচে ছিল সব শুকর সব বান্দর মারা গেছে দাউদ আলাইসালামের কমকে তো ঘটনাগুলো ঘটনার উদ্দেশ্যে বলা হয় নাই আমাদেরকে নসিহত করার জন্য বলা হয়েছে তোমরা আল্লাহ নাফারমানি করতেছ তোমাদের পরিণতি কি হবে আল্লাহ তাৎক্ষণিক ভাবে পাকড়াও করেন না বান্দাকে তৌবা করার জন্য একটা সময় পর্যন্ত সুযোগ দেন সে তৌবা করে কিনা আল্লাহ রাস্তায় ফিরে আসে কিনা যখন সে তৌবার সুযোগ নেয় না তার অন্যায়ের বর্তন পাত্র পরিপূর্ণ হয়ে যায় তখন আজাব চলে আসে কোন কমকে দেখা যায় এইভাবে মারা হয়েছে যে খুব গরম পড়তেছিল গরমে সব মানুষ অস্থির এর মধ্যে আকাশে মেঘ হয়েছে সবাই মেঘের নিচে চলে আসছে গরমে অস্থির বৃষ্টি হলে এটা আরাম পাওয়া যাবে এখন ওই মেঘের থেকে যে বৃষ্টি হয়েছে ওটা অগ্নিবৃষ্টি এমনি গরমে মরতেছিল আর আগুনে পুড়ে মরল কমকে মেঘের থেকে অগ্নিবৃষ্টি দিয়ে ধ্বংস করা হয়েছে তো আমাদেরকে নসিয়াত করা হয়েছে তোমাদেরকে আল্লাহর আদেশ নিষেধ শোনানো হয়েছে যদি তোমরা আল্লাহর আদেশগুলো মানো নিষেধগুলো বর্জন করো তো আল্লাহ তাল্লাহ তোমাদেরকে হেফাজত করবে ধ্বংসের হাত থেকে তোমাদেরকে রেহাই দিবেন আর যদি তোমরা হারামে লিপ্ত হও না জায়জ কাজের মধ্যে লিপ্ত হও আজকে আমরা হয়েছি সুদ ঘুষ সব জায়গায় এগুলো ঘুষ এখন ব্যাপক হয়ে গেছে ঘুষ এখন আইনে পরিণত হয়ে গেছে মনে হয় সরকারি নির্ধারিত ট্যাক্স সরকারি বেসরকারি সব জায়গায় এ অবস্থা হয়ে গেছে আল্লাহ আজাব গজব তো আসতেই থাকবে কাফেররা আমাদের মেয়েদেরকে রাস্তায় নামাই দিছে প্রথম তো নামাইছিল স্কুলের নামে সহশিক্ষার নামে নামাইছিল দেখতে তো সব এভাবে নামানো যায় না তো পরে বিভিন্ন নামে আরো নামাইছে পরে তারা গার্মেন্টস শিল্পের মাধ্যমে নামাইল এই মেশিনগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে সেটা পুরুষরা চালাইতে পারবে না তো মেশিন টিকবে না তারা মেশিন এইভাবে তৈরি করছে মাল নেওয়ার জন্য শর্ত দেয় তোমার ফ্যাক্টরিতে এই পরিমাণ মহিলা কর্মী রাখতে হবে সব পরিকল্পিত জিনিস এটা দিয়ে নামাইছে দেখতেছেন টাকা আসতেছে কিন্তু টাকার পিছনে কি পরিমাণ গজব আসতেছে এটা তো দেখতে হবে হারামে কোন আরাম নেই গার্মেন্টসের দ্বারা টাকা আসতেছে তো মেয়েরা রাস্তা নামার দ্বারা গার্মেন্টস এর নাম হোক স্কুল কলেজের নাম হোক যে পরিমাণ বেপর্দা হইতেছে জিনা ব্যবসার হইতেছে এর রেজাল্ট কি হবে পরিণতি কি হবে তো গার্মেন্টস দিয়েও সবাই নামাইতে পারলো না এনজিওরা লোন দেওয়ার নামে নামাইল লোন দিবে পুরুষদেরকে লোন দিবে না এইভাবে কত রকম যে পলিসি করছে আর এখন তো শোনা যেতেছে এই সমস্ত অমুসলিমদের পক্ষ থেকে মেয়েদেরকে তবলিগের তো নামানো হইতেছে এই তবলিগের কিন্তু কাকরাইলের সাথে কোনো সম্পর্ক নেই এরা শুধু মেয়েরা মেয়েরা এক জায়গায় হয় তালিম করে ওখান থেকে মেয়েদের জামাত বের করে পাবলিক বুঝে না দিনের কাজ করতেছে ভালোই তো এইভাবে মেয়েদের যে সফর করাই যায় নেই শুধু মেয়েদের জন্য এই তবলিগ কোন দিনের কাজ না ইসলামের নাম নিয়ে করলে ইসলাম হয় না ইসলামের নীতির ভিতর থাকতে হবে কেউ ইসলামের নাম নিয়ে কাজ করলেই ইসলাম হবে না ইসলামের নামে ব্যাংক বানাইলেন বিমা বানাইলেন টেলিভিশন চালু করলো কেউ হ্যাঁ চালু করলে ইসলামই হবে না ইসলামের নীতিমালা লাগবে জাকির নায়ক তো ইসলামের নামে সবকিছু করতেছে কিন্তু কোন আলেম তাকে সমর্থন করে নাই কারণ যে কাজ করতেছে এটা সে যোগ্যতা রাখে না সে এক তো টেলিভিশনে করতেছে টেলিভিশনে কোন ইসলামী প্রোগ্রাম জায়েজ নেই তা গুনার একটা মাধ্যম সেখানে গেছে দুই নম্বর সে ফতোয়া ফারাজ দিচ্ছে কোন ডাক্তার ফতোয়া ফারাজ দিতে পারে না পাবলিক অপারেশন করতে পারে না ডাক্তারের কাজ পাবলিক পারবে না আর মুফতির কাজ ডাক্তারে করতে পারবে না কাজে ডাক্তার জাকির নায়ক একজন ডাক্তার অ্যালোপ্যাথিক ডাক্তার তার কাজ তো ফতোয়া দেওয়া না সে ফতোয়া দিচ্ছে গায়ের জোরে তো দেখা যায় গলত ফতোয়া দিচ্ছে তাকে অনেকেই বিরাট ইসলামী পণ্ডিত মেনে গুমরা হয়ে যেতেছে এই জন্য ইসলামের নাম দিলে ইসলাম হয় না ইসলামের নীতিমালার মধ্যে আসতে হবে তো বহু ধরনের বদিনী কাজ আমাদের দেশে চলতেছে ভণ্ড পীর ভণ্ড ইসলামী দল বহুত কিছু কিছু ইসলামের নামে ভণ্ডামি হইতেছে আর কিছু দেখাইলাম সহশিক্ষা গার্মেন্টস কিন্তু ইসলামের নামে না এগুলো দুনিয়াদারির নামে কিন্তু এগুলো আল্লাহ নাফার মানি এটা আল্লাহর গজব গজবকে দাওয়াত দিচ্ছে এর পরিণতি এই যে ইসলামও হাত ছাড়া হবে স্বাধীনতা হাত ছাড়া হবে মা বোনদের ইজ্জত খতম হয়ে যাবে আমাদের যান মালের কোন নিরাপত্তা থাকবে না এখন আছে কিনা তাও খুঁজে দেখার দরকার কারণ আছে কিনা কোন নিরাপত্তা শোনা যেতে যখন তখন মানুষ উদাও হয়ে যেতেছে তারা কোন হদিসি পাওয়া যেতেছে এই অবস্থা কার কখন কোন বিপদ নেমে আসে কেউ বলতে পারবে তাহলে কেন হইতেছে প্রচুর গোনার ভিতরে আমরা জড়িত যার থেকে বাঁচানোর জন্য কোনো ফিকির হইতেছে না সার কথা দিনের জন্য যে কোরবানি দরকার এই কোরবানির মানসিকতা আমাদের মধ্যে নেই আমরা ব্যক্তিগত পর্যায়ে কিছুটা পারলে করি না পারলে নেই ব্যক্তিগত পর্যায়ে কিছু নামাজ রোজা করি আর যে পারে না সে এটুকু করে না কিন্তু ইসলামের দায়িত্ব কি এতটুকু আল্লাহ দিন দুনিয়াতে টিকায় রাখার জন্যই আপনার আমার যান মাল আপনাকে আল্লাহ যান দিচ্ছেন মাল দিচ্ছেন মৌলিক কাজ কি আল্লাহ দিনের খেদমত আল্লাহ দিনকে প্রচার প্রসার করা আল্লাহ দিন ক্ষতিগ্রস্ত হলে হ্যাঁ সেটাকে বন্ধ করার ব্যবস্থা করা হজরত আবু সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ যখন খলিফা হইলেন কিছু লোক খালি এতটুক বলছিল আমরা জাকাত দিব কিন্তু আমরা ইসলামী হুকুমাতকে দিব না নিজেরা দিব আমরা জাকাত নিজস্বভাবে দিব ইসলামী হুকুমাতকে দিব না আমাদের সাথে গণতান্ত্রিক হুকুমাত এত জাকাত নেওয়ারই কোনো অধিকার নেই গণতান্ত্রিক হুকুমাতের জাকাত নেওয়ার কোন অধিকার নেই ইসলামী হুকুমাতের দায়িত্ব জাকাত কালেকশন করা এবং সঠিকভাবে বন্টন করা তো আউ্বাকা সিদ্দিক রাজিয়াল তিনি খলিফাতুল মুসলিমিন হলেন ওনার হুকুমাত তো হান্ড্রেড পার্সেন্ট ইসলামী হুকুমাত ছিল ওনার দায়িত্ব জাকাত আদায় করা সঠিকভাবে বন্টন করা তো এই লোকেরা বলল যে আমরা দিব নিজেরা দিব রাষ্ট্রকে দিব না তখন আবু সিদ্দিক রাজিয়াল বললেন আয়ান কুসুদ্দিন হাই দিনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হবে আর আমি আবু বকর জিন্দা থাকব এটা হবে না দিন ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর নাফারমানি হবে আমি আবু বকর জিন্দা থাকবো এটা হবে না হয় দিন রক্ষা পাবে না হয় আমি শহীদ হয়ে দেব এই ছিল তাদের মানসিকতা দিনের হেফাজত করতে হবে হয় দিনের হেফাজত হবে না আমার যান চলে যাবে আল্লাহ রাস্তায় কিন্তু আমরা সামান্য সামান্য কারণে দিন ছেড়ে দেই দিনের খেদমত করি না গোনা করতেছি ভাইয়ের অনুরোধে গোনা করতেছে বন্ধু বান্ধবের অনুরোধে গোনা করতেছে বিবি দাড়ি রাখা অপছন্দ করে বিবিকে খুশি করার জন্য আমরা রাখতে পারতেছি না কিন্তু আল্লাহ যে নারাজ হইতেছে রসুলের কলেজায় যে ছুরি চালাইতেছি আমি এটা আমাদের দেহে আসতেছে না বিবিকে খুশি করলাম বন্ধু বান্ধবকে খুশি করলাম সুতরাং আল্লাহ যে অসন্তুষ্ট হয়ে গেল আমার রসুল যে অসন্তুষ্ট হয়ে গেল হাসরের ময়দানে রসুলের সাফাত কিভাবে নিব আমাদের দিনদারি কত দুর্বল যে একটু বাহানায় আমরা আল্লাহ না নাফারমানি করতেছি একটু বাহানায় বাপে কইছে বিয়ের আগে দাঁড়িয়ে রাখা যাবে না তো বাপেরটা মানতেছে এখানে বাপের তো বলার অধিকার নেই দাড়ি ছেলে রাখবে কিনা বাপের কোনো অধিকার নেই আল্লাহর হুকুম রসুলের আদেশ যে তোমার দাড়ি রাখতে হবে এবং তোমার দাড়ির মধ্যেই তোমার সৌন্দর্য এখানে সম্ভবত পর্চা আছে দাড়ির হুকুম আকাম কি দাড়ি রাখার কত ফায়দা না রাখার কত ক্ষতি আপনারা প্রসার করবেন ইনশাল্লাহ যারা বুঝে না আল্লাহ তাদেরকেও বুঝদান করবেন হেদায়ত দান করবেন কবরে কবরে শুধু দাঁড়ির কারণে কত লোকের মাকফেরাত হয়ে গেছে কবর আজাব মাফ হয়ে গেছে কিন্তু আমরা সে অশিলাটাকে নষ্ট করে দিচ্ছি কোরবানের মাস আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা এটাই যে ইব্রাহিম খলিল্লাহ যে আল্লাহর খলিল হইলেন খলিল মানে গভীর বন্ধু গভীর বন্ধু সাধারণ বন্ধু না কেমনে হইলেন আমাদের নবীকে হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ দোষ এগুলো কি দিয়ে অর্জন করছিলেন কি তাদের খানদান খুব নামি দামি ছিল এইভাবে হয়েছে ওনাদের অনেক পয়সা করেছিল না ওনাদের চেহারা অনেক সুন্দর ছিল খোদার কসম এইগুলো দিয়ে আল্লাহর কাছে কেউ দামি হয় নাই চেহারা দিয়ে মাল দিয়ে খানদান দিয়ে বড় বড় পদ দিয়ে কেউ আল্লাহর কাছে দামি হয় নাই যারাই দামি হয়েছে আল্লাহর দিনের জন্য কোরবানি পেশ করে দামি হয়েছে আল্লাহর দিনের জন্য জান মালের কোরবানি পেশ করছে আল্লাহর দিন কিভাবে টিকে থাকবে আল্লাহর দিন দুনিয়াতে কিভাবে পৌঁছে দেওয়া যাবে এর জন্য যে যতটুকু কোরবানি করছে আল্লাহ তাকে সেই পরিমাণ সম্মান দিয়েছেন দাম দিয়েছেন এই কোরবানি হজরত ইব্রাহিম খলিলুল্লাহ তার ইতিহাসকে স্মরণ করাই দেয় ইতিহাস অনেক লম্বা উনি এরাকে জন্ম নিয়েছিলেন আল্লাহ যখন ওনাকে নবুয়াদ দান করলেন ইব্রাহিম খলিলুল্লাহকে তো উনি প্রথম নিজের বাড়ির থেকে দাওয়াত শুরু করলেন ওনার খানদানের কেউ ইসলাম কবুল করল না ওনার একজন ভাগ্নে ছিল লুত যিনি পরবর্তীকালে নবী হয়ে গেছিলেন এই ভাগ্নে মানছে খালি ভাগ্নে দাওয়াত স্বীকার করছে আর ওনার বিবি সারা উনি দাওয়াত স্বীকার করছে ওনার বাপও স্বীকার করে নাই দাওয়াত গ্রহণ করে নাই বরং বলছে তুমি যদি দাওয়াত বন্ধ না করো তো তোমাকে শুলে চড়ানো হবে এই হুমকি দিছে উনি আব্বা আপনি বুঝতেছেন না আপনি তো আল্লাহ নাফার মানে করতেছেন আপনার কাজটা শয়তানের পক্ষে হইতেছে তাহলে আমি আপনার জন্য দোয়া করে যাব আপনার মৃত্যু হলে ইস্তেকফার করব যতক্ষণ আল্লাহর পক্ষতে নিষেধ না করা হয় আপনার জন্য দোয়া করব দোয়া করছে না কিন্তু পরে আল্লাহ ওহি নাজেল করছে কোন কাফের জন্য আমার কাছে মাপ চাইবে না নিষেধ তো আর চাইতে পারেন নাই নিজের খানদান বিরুদ্ধে চলে গেছে তখন এরাকের বাদশা ছিল নামরুদ নমরুদকেও দাওয়াত দিচ্ছেন অনেক কথা হয়েছে তার সাথে নমরুদ জিজ্ঞাসে তোমার রবকে তা আমার রব তো আল্লাহ যিনি হায়াত দান করেন মৃত্যু দান করেন তো নমরুদ মাথা মোটা ছিল আর কি বুদ্ধি ছিল না সে জেলখানাতে দুজন লোক এনে একজনকে কতল করে দিচ্ছে আর একজনকে ছেড়ে দিচ্ছে দিয়ে বললো দেখো আমিও তো এই কাজটা করি একজনকে ছেড়ে দিলাম হায়াত দিলাম আর কতল করে দিলাম এর মৃত্যু দিলাম তোমার আল্লাহ যা পারে আমি তো এটা পারি পার্থক্য কি হলো তখন ইব্রাহিম খল্লা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আর একটা বলে আমার আল্লাহ পূর্ব দিক দিয়ে সূর্য উঠায় পশ্চিম দিকে ডুবায় আপনি আল্লাহ হয়ে থাকলে আপনি পশ্চিম দিক দিয়ে উঠান এখানে আটকে গেছে এখানে আর কোনো জব নেই জব নেই তখন সে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম খলিল্লাকে আগুনের মধ্যে ফেলছে এক একটা অনেক লম্বা ঘটনা ভীষণ আগুন কতদিন পর্যন্ত আগুন জ্বালানো হয়েছে এখানে ফেলা হয়েছে উনি কয়েকদিন এক রাতে সাত দিন আসছে এই আগুনের মধ্যে ছিলেন জিব্রাইল আসতে সাহায্য করতে জিব্রাইলের সাহায্য নেন নাই আমার আল্লাহ দেখতেছি আমার আর কারো সাহায্যের দরকার নেই আল্লাহ হুকুম করলেন আগুনকে কোরআন আয়াত হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও যে কোনো ঠান্ডা না জাহান নামের একটা আজাব তো ঠান্ডা তো গরম যেরকম মারাত্মক আগুন যেরকম মারাত্মক ওই ঠান্ডাও এরকম মারাত্মক ওই ঠান্ডাও ওই ঠান্ডা তো আমরা বাংলাদেশের লোকেরা বুঝবো না ওই ঠান্ডা বুঝতে হলে উত্তর মেরুতে যেতে হবে যেন পানি বরফ হয়ে যায় কঠিন ঠান্ডা জাহান নামেটা ওর থেকেও ঠান্ডা ওই ঠান্ডা হইতে বলে নাই বারদানের সাথে সালাম লাগাইছে শান্তিদায়ক ঠান্ডা হও যা যার দুনিয়াবি উদাহরণ এসি এসির ঠান্ডা দেয় কষ্টদায়ক ঠান্ডা না শান্তিদায়ক ঠান্ডা এটা বললেন এরপরে আল্লাহর হুকুমে উনি বেরোয় আসলেন এসে নিজের বিবি ভাগ্নেকে নিয়ে এ রাগ ত্যাগ করলেন খানদান বিরুদ্ধে গেল দেশের রাজা নমরুদ বিরুদ্ধে গেল পথে যাওয়ার সময় আর রাজার পাকড়াও তো পড়ে গেছিলেন মিশরের এক রাজা এ লম্বা কিসা সে রাজার তরিকা ছিল কারোর সাথে সুন্দরী বেবি থাকলে সেটা লয়ে দিত তার মালিকানা হয়ে দিত ওনার বিবিকেও নিয়ে গেছে উনি শিখাই দিছিল তো বলো যে উনি আমার ভাই স্বামী থেকে স্ত্রীকে নেয় অন্যকে নেয় না এই জন্য এটা শিখাই দিয়েছেন এবং ভাই বলাটাও ঠিক যত স্বামী স্ত্রী আর এক দিক দিয়ে দুজন দিনই ভাই দিনই ভাই বোন কেন তারা ইমান আছে যারা ইমান আনে তারা পুরুষরা পুরুষরা ভাই ভাই হয়ে যায় মহিলারা পুরুষরা ভাই বোন দিনই বোন আর মেয়েরা মেয়েরা দিনই বোন এসব ভুল শিকার নাই সহি শিখাইছিলেন এরা জালেম মানে নাই বাকি জালেম কামিয়াবও হয় নাই শেষ পর্যন্ত সে নিজের মেয়ে হাজেরাকে হাদিয়া দিয়ে দিল বিপদে পড়ে যান বাঁচানোর জন্য হাদিয়া দিল নিজের মেয়েকে সারার খেদমতের জন্য সারা আবার দিয়ে দিল স্বামীকে এই জন্য দিছিল ওনার নিঃসন্তান ছিলেন মনে করেন যে এর ওসিলা যদি সন্তান হয় তো ইব্রাহিম খলিল তাকে বিবাহ করলেন করে এনাদেরকে নিয়ে চলে আসলেন ফিলিস্তিন ওই জামানায় শাম দেশ অনেক বড় ছিল তার মধ্যে সিরিয়া জর্ডান লেবানন ফিলিস্তিন এই সব ওই সামদেশের মধ্যে ছিল এখন তো টুকরা টুকরা করে দিছে কাফেররা এখানে চলে আসেন এসে দিনের দাওয়াতের কাজ করতে লাগলেন ওনার সন্তান হল হাজেরা থেকে সন্তানের নাম রাখা হল ইসমাইল এই সন্তান হওয়ার পরে আর কুরবানি সামনে আসলো আল্লাহ আদেশ করলেন তোমার দ্বিতীয় বিবি আর তার সন্তানকে আরবের মরু প্রান্তরে রেখে আসো কত বড় কোরবানি তখন তো মক্কা নগরে ছিল না কোনো একটা বাড়িও সেখানে ছিল না আল্লাহর ঘর ছিল তাও ওই যে প্লাবনে উপরের অংশ নেই মাটির নিচে ভিত্তিটা উপরের অংশ নেই আল্লাহর হুকুমে বিবি আর বুড়া বয়সের একমাত্র সন্তান স্মাইল এখানে রেখে আসতে বলা হলো রেখে আসলেন আর আমার যদি বিবি বাচ্চা রেখে তিন দিনের জন্য যেতে বলা হয় তা নিজের বাড়িতে থাকবে নিজের বাড়িতে থাকবে সব ব্যবস্থা আছে তা আমাদের কলিজা ছিঁড়ে দেয় আর এখানে এমন জায়গায় রাখতেছে কোনো একটা বাড়ি নেই কোনো একটা প্রাণী নেই কোনো একটা বসতি নেই মা আর এই শিশু সন্তান আল্লাহর জন্য কুরবানি কাকে বলে আল্লাহর ইচ্ছা ছিল এই শিশুকে দিয়ে এখানে একটা নগরী বানাবেন যার নাম আজকে মক্কা এই নগরী আল্লাহ বানাইছে কাকে দিয়ে এই ইসমাইল আর হাজেরাকে দিয়ে উনি রেখে চলে আসলেন কিছু খেজুর আর পানি দিয়ে তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেল দু চার দিনের মধ্যে মা হাজারা পানির জন্য কত ছোটাছুটি করলেন সেই ছোটাছুটি আল্লাহ কেয়ামত পর্যন্ত জরুরি করে দিতেন তোমরাও ছোটাছুটি করো মা হাজারা যেখানে ছোটাছুটি করছিল শিশু বাচ্চার যান বাঁচানোর জন্য ওই সাফা মারার মাঝখানে তোমরাও ছোটাছুটি করো করে এক পর্যায়ে একটা আওয়াজ পাইলেন তো চলে আসলেন কি শিশু মারা গেল না কি হলো আসলে দেখে যে পায়ের কাছ থেকে জমিন ফুড়ে পানি বেরোতেছে কোন দাওয়াতে বোঝা যায় যে ওনার পায়ে আঘাতে হয়েছে কোন দাওয়ার দ্বারা বোঝা যায় জিব্রাইল আলাহিসাল্লাম বাজু মারছেন ওনার বাজু আঘাতে এই ঝর্ণা প্রবাহিত হয়েছে তো উনি এসে চারিপাশটা বাদ দিলেন পানি ছড়াই না দেয় সেটাই এখন জমজম কুয়া যেখান থেকে সারা দুনিয়ার মানুষ পানি পান করতেছে এ হয়ে গেল পানি যখন হয়ে গেল তখন আশেপাশে যত যাযাবর ছিল তাদের নিয়ম ছিল যেখানে পানি আছে ওখানে তারা অবস্থান করত পানি শেষ হয়ে গেলে আবার বেরোয় পড়তো কোথায় পানি আছে ওখানে যে অবস্থান করত পানি কেন্দ্রিক অবস্থান করত তো মরু প্রান্তরে জায়গায় যায় কিন্তু ঢালু আছে বৃষ্টির সময় ওখানে পানি জমে যায় বিরাট বিরাট ঝিল হয়ে যায় ডিঘি হয়ে যায় ওইসব পানি কেন্দ্রিক তারা বসবাস করত এখানে পানি হওয়ার পরে উপরে পাখি উঠতেছিল ওই দিকে তারা আগায় আসছে দেখতে বিশাল কুয়া তারা অনুমতি নিয়ে ওখানে থাকতে লাগল এই গোত্রের নাম হল হ্যাঁ, বনি জুরহুম এই মক্কা নগরী আবাদ হওয়া শুরু হল ওনা ওখানে থাকতে লাগলেন আল্লাহর ইবাদত করতে লাগলেন ইব্রাহিম খলিলুল্লাহ দিনের দাওয়াত দিতেন আর ফাঁকে ফাঁকে এসে বিবি এবং সন্তানের খবর নিয়ে দিতেন খবর নিয়ে দিতেন এইভাবে করতে করতে যখন ইসমাইল আলাহ সাল্লামের বয়স হয়েছে বারো কি তেরো বছর পিতাকে সাহায্য করতে পারে পিতার সাথে চলাফেরা করতে পারে তখন তিনি স্বপ্ন দেখলেন যে উনি প্রিয় ছেলে ইসমাইলকে জবাই করতেছেন আল্লাহ তো অহিও পাঠাইতে পারতেন তো অহি না পাঠায় স্বপ্ন কেন দেখাইলেন এটা একটা পরীক্ষা ছিল অহি পাঠাইলে তো সরাসরি আদেশ হয়ে যেত যেটা লঙ্ঘন করার কোনো উপায় থাকতো না তাহলে উনি কত স্বতঃস্ফূর্ত বোঝা যেত না হুকুমের চাপে করতে বাধ্য হয়েছে চাপ না হয় আবার পরীক্ষা হয় এই জন্য স্বপ্ন দেখাইছে কারণ স্বপ্নের নানান রকম ব্যাখ্যা দেওয়া যায় উনি যদি ছেলে কোরবানির ব্যাপারে স্বতঃস্ফূর্ত না হতেন তাহলে ব্যাখ্যা দিতে পারতেন এখানে ছেলে কোরবানির দ্বারা উদ্দেশ্য হল প্রিয় জিনিসকে কোরবানি করা ব্যাখ্যা দেওয়া যেত কিন্তু না উনি ব্যাখ্যা দেন নাই উনি বুঝছেন না আল্লাহ এটাই চাইছেন কোরবানি করে ফেলছেন এটা দেখেন নাই কিন্তু কি দেখছেন করতেছেন করে একদম জবাই করে ফেলছে কিন্তু উনি স্বপ্ন দেখেন নাই বাস্তবে আল্লাহ ওটা চান নাই শুধু প্রস্তুতি এটা দেখছেন তো ছেলেকে বলছেন ছেলে এই বয়সের ছেলে দেখেন কি আজি সাপ বলে দিতে আল্লাহ যা হুকুম করছে আপনি করে ফেলেন আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন উনি একমাত্র ধৈর্যশীল তা দাবি করেন নাই আল্লাহর জমিনে অনেক ধৈর্যশীল আছে ওদের অন্তর্ভুক্ত আমাকেও পাবেন কথা বলে দিলেন উনি ছেলেকে নিয়ে রওনা হইলেন শয়তান তিন জায়গায় ধোকা দিল তিন জায়গায় ইব্রাহিম খলিল্লা পাথর মারলেন শয়তানকে যেটা আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত হাজিদের জন্য হাজিদের জন্য অজীব করে দিয়েছেন তারপর মিনা ময়দারের একদম পূর্ব প্রান্তে চলে আসলেন মিনা ময়দারের পূর্ব প্রান্তে যে জায়গাটা এখনো চিহ্নিত করা আছে ওই জায়গাটা মসজিদ আছে ওর নাম হল মসজিদুল কামসা এই জায়গায় এসে উনি ছেলেকে জবাই করতে শুরু করলেন জবাই হয় না ছেলে বলল আব্বা এইভাবে হবে না আপনি আমার চেহারা নজর পড়তেছে আপনার দয়া এসে পড়তেছে আপনার শরীর ঠিক মতো চলতেছে না আমার চেহারাকে জমিনের দিকে দেন আপনিও চোখ বেঁধে নেন আর সুরে আটু ধার বেশি করে দিয়ে নেন একবারে জবাই করে দিন লম্বা ঘটনা উনি এই ব্যবহার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ যা ফেসলা ছিল আসমান থেকে আওয়াজ আসছে ইব্রাহিম আওয়াজ আসলো হে ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে দিছ আমি এটুকু চাইছিলাম সেটুকু হয়ে গেছে আর দরকার নেই আল্লাহ বলল আমি আসমান থেকে একটা কুরবানের জানোয়ার পাঠাই দিলাম বাংলাতে বলে পশু আর উর্দু ফার্সিতে বলে জানোয়ার একই জিনিস একই জিনিস এনারে পশু বললে সম্মান করা হলো গলত কথা তো আল্লাহ ব্যবস্থা করলেন ওই যে হাবিল কাবিলের কিস্তায় হাবিলের কোরবানি কবুল হয়ে গেছিল ওটা জান্নাতে নিয়ে গেছিল ওই জানোয়ার আল্লাহ আজকে পাঠাই দিলেন ইব্রাহিম খলিল্লাহকে বলা হলো এখন তুমি ছেলের বদলে এটাকে কোরবানি করো ওটা কোরবানি করলেন আর আল্লাহ ওটাকে কেমন পর্যন্ত একটা হুকুম বানাই দিলেন যে তারিখ যখন আসবে যারাই আমাকে মানে আমার নবীকে মানে এবং তাদের সমর্থ আছে তারা যেন এই জানোয়ার কোরবানি করে পশু কোরবানি করে এই আমার খলিলের সুন্নতকে জিন্দা করে আমার খলিলের সুন্নতকে জিন্দা করে তো এই হুকুম কেয়ামত তাক চলবে আমার এই ঘটনা বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হল উনি যে খলিলুল্লাহ হইলেন এটার একমাত্র কারণ উনি আল্লাহর জন্য কোরবানি পেশ করছেন পুরা খানদান বিরুদ্ধে চলে গেল দেশের প্রশাসন বিরুদ্ধে চলে গেল তিন নম্বর কুরবানি আগুনের মধ্যে পড়লেন চার নম্বর কুরবানি মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হইলেন পাঁচ নম্বর আর এক জালেম বাচ্চার হাতে যেয়ে পড়লেন ছয় নম্বর এই বুড়া বয়সের শিশুকে মরুভূমিতে রেখে আসলেন আট নম্বর না কয় নম্বর সাত নম্বর এই বাচ্চা বারো বছর বয়স হয়েছে তখন তাকে কোরবানি করার জন্য সবকিছু বললেন কিন্তু আল্লাহ তালা বাচ্চাকে হেফাজত করছে উনি তার না করার কোনো কিছু করার নাই কিন্তু কোরবানি করার পক্ষে ছিল এরপরে শিশু বড় হলো একে নিয়ে আল্লাহর হুকুমে উনি ওই বাইতুল্লাহ ভিত্তি বের করলেন কত সব বালু ঢালু জমে গেছিল ভিত্তি বের করে ওর পশ্চিম পাশে একটা পাহাড় ছিল জাবালুল কাবা ওইখান থেকে পাথর এনে এটাকে বাপ বেটা গেঠে এই বাইতুল্লাহ বানাইলেন যে পাথর উপরে গেছে দাঁড়ায় গাছ ছিলেন কুদরতি লিফট ওই পাথর এখন আছে কুদরতি লিফট উনি ইচ্ছা করলে ওটা উৎসাহ হয়ে যেত আবার ইচ্ছা করলে ওনার ইচ্ছার সাথে সাথে এই পাহাড়টা আস্তে আস্তে কি করতো পাথরটা উৎসাহ হইতো আবার নামতে চাইলে নেমে দিত এখন তো এরকম আছে ইলেকট্রিক সুইচ টিপ দিলে উপর দিক যায় আর একটা টিপ দিলে কি হয় না সুইচ টিপার দরকার নেই ওনার মনের ইচ্ছার সাথে এটা ঘুরতো ওই পাথর এখনো সংরক্ষিত আছে এই বাইতুল্লাহ তৈরি করলেন করে আওয়াজ লাগাইলেন আল্লাহ রুকু আওয়াজ লাগাইলেন বাইতুল্লাহ হজ করার জন্য এই হজ আবার মাঝখানে কিন্তু গ্যাপ ছিল আবার চালু হয়ে গেল সেই চালু এখনো চলতেছে কামত পর্যন্ত চলবে তো এই যে ওনার জীবনের বড় বড় কোরবানি এই কোরবানির কারণে আল্লাহ তালা ওনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন এবং এটা ওনার সাথে খাস না যে কোনো ব্যক্তি আল্লাহ দিনের জন্য কোরবানি পেশ করবে জানের কোরবানি মালের কোরবানি ইজ্জতের কোরবানি সন্তানের কোরবানি বিবির কোরবানি বিবিকে রেখে তার জন্য বাজারঘাট করে দিনের দাওয়াত নিয়ে বেরোয় পড়তে হবে বিবির কোরবানি হলো সন্তানের কোরবানি হলো আল্লাহ তাদের পজিশনকে বৃদ্ধি করবেন তাদের মর্যাদাকে বাড়াই দেবেন কাজেই আমাদেরকে এই শিক্ষা নিতে হবে কোরবানের ইতিহাস দিনের জন্য জান মাল ইজ্জত আওলাদ বিবি দেশ খেস এগুলোর কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যেই কোরবানি করবে সে আল্লাহর নিকটে অনেক উপরের মর্যাদার মানুষ হয়ে যাবে অন্য কিছু দিয়ে হবে এ এগুলো শিক্ষা এখন রইল করণীয় নয় জিলহজ পর্যন্ত প্রত্যেক দিন রোজার অনেক ফজিলাত বলা হয়েছে যাদের আল্লাহ সুযোগ দিচ্ছেন নয় জিলাস পর্যন্ত দিনে রোজা রাখতে হয় রাত্রে নফল ইবাদত করতে হয় রাতগুলো খুব ফজিলাতপূর্ণ বিশেষ করে নয় জিল যে রোজা আল্লাহর হাবিব বলেন যে এই রোজা যারা রাখবে নয় জিল হজের আল্লাহ তাকে এক বছর পিছনের এক বছর সামনের গোনা খাতা মাফ করে দিবেন যদি কেউ নয়টা নাও পারে অন্তত নবম দিনটা তো রাখতে চেষ্টা করি দুই বছরের গোনা আল্লাহ মাফ করে দিবেন এবং নয় তারিখ সকাল থেকে আমাদের প্রত্যেক নামাজের পরে একবার প্রত্যেক নামাজে পারে একবার কি পড়তে হবে তার শ্রেক পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ একবার পড়তে হবে পুরুষরা আওয়াজ করে মহিলারা আওয়াজ না করে একবার যদি কেউ পড়তে ভুলে যায় তো পরে পড়লে ওই অজীব আদায় হবে না সাথে সাথে না পড়লে পরে পড়লে অজীব আদায় হবে না তখন কাজ হলো ফার করা তখন কাজ কি কোরবানির তিন দিনে কেউ কোরবানি করতে পারলো না যে কোনো সমস্যা সে অসুস্থ ছিল হাসপাতালে ছিল তার আর লোকজন নেই কোরবানি করতে পারলো না তো তিন দিনের পরে কি কোরবানি করা যাবে আর আর কোরবানি করা যাবে না তিন দিন পরে কোনো কোরবানি হয় না যদি কেউ কোনো অজরের কারণ না করে থাকে ওই কুরবানির জানোয়ারের টাকা গরিবদের মধ্যে সৎকা করতে হবে টাকা কুরবানির গোষ্ঠ না কুরবানি হবে না টাকা সৎকা করতে হবে এই মশলা তো নয় তারিখে হজরত থেকে এই তাকবির আমরা শুরু করব আর অন্তত একদিনে রোজা হইলেও আমরা রাখব ঈদের রাত্রে অনেক ফজিলাত দিল জিন্দা থাকে দিল জিন্দা থাকার অর্থ হল অনুভূতি ঠিক থাকা যাদের অনুভূতি আছে হ্যাঁ, তারা নেক কাজ করতে পারে তারা গোনা করলে পরেশান হয়ে যায় আল্লাহ না করুক কারো দিল যদি মুর্দা হয়ে যায় অনুভূতি নষ্ট হয়ে যায় তো সে গোনা করলে তার কাছে কিছুই লাগে না নাকে একটা মাসি বসছিল উড়াই দিচ্ছে এরকম লাগে যে বিরাট একটা কিছু গোনা করে ফেলছে মাওলা কারিমকে রাগান্বিত করে ফেলছে এই অনুভূতি খতম হয়ে যায় ঈদের রাত্রে যারা ইবাদত করে কম বেশি আল্লাহ তাদের দিলকে জিন্দা রাখেন তারা গোনা করে না আর গোনা করলে তৌবা না করে স্থির হইতে পারে না যদি গোনা হয়ে যায় তৌবা করার জন্য অস্থির হয়ে যায় এই ঈদের রাত্রে আমরা কি করি কিছু নফল ইবাদত করি নফল নামাজ কোরআন তেলাওয়াত এরপরে ফজরের সময় অন্য দিনের তুলনায় আমরা আগে উঠব অন্যদিন পাঁচটায় উঠলে আজকে সাড়ে চারটায় ওঠেন চারটায় ওঠেন আগে উঠতে হবে এবং ওই দিন নিজের মহাল্লায় ফজর নামাজ পড়া এটা একটা শরীয়তের বিধান মুস্তাহাব এরপরে ওই দিন মেসওয়াক করতে হবে গোসল করতে হবে যদি কোনো ওজর না থাকে জ্বর জারি না থাকে গোসল করবে তারপরে উত্তম লিবাস নূতন না কিন্তু কোন হাদিসে নূতন নেই আপনার যা আছে এর মধ্যে উত্তম কোনটা উত্তম লিবাস পরিধান করা খুশবু ব্যবহার করা উত্তম লেবাস খুশবু উত্তম লেবাস করতে দেয় কেউ যেন আমরা পুরুষরা টাকনোর নিচে না পড়ি এটা হারাম কেউ যেন সিল্ক বা রেশমি কাপড় না পরি পুরুষের জন্য হারাম মুসলমান পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম স্বর্ণ হারাম এগুলো না পড়ি খুশবু লাগাই দান খয়রাত করি শুধু কুরবানের গোষ্ঠ না কুরবানের গোষ্ঠের বাইরেও কি করতে হবে দান খয়রাত করতে হবে গরিব আত্মীয় স্বজন আছে খালি গোস্ত দিলেন তো ভাত কই এই জন্য কিন্তু দান খয়রাত করতে বলা হয়েছে গোস্ত খাইবে কি দিয়ে দান খয়রাত করতে বলা হয়েছে এসব কিছু করে এই ঈদে উচ্চ স্বরে তাকবির পড়তে পড়তে আসতে হবে উচ্চ স্বরে আর পিছনে ঈদ গেল ওইটা দিয়েছিল আস্তে আস্তে ওই তাকবির الله الله لا আল্লাহ আকবর الله আকবর আল্লাহ الله আল্লাহ ولله الحمد পড়তে পড়তে আসতে হবে যেখানে মাঠ আছে তারা অবশ্যই মাঠে পড়বে মাঠ থাকতে মসজিদে পড়া মাকরু আর যেখানে মাঠের কোনো ব্যবস্থা করা গেল না সেখানে মসজিদে পড়লে মাকরু হবে না যে এলাকায় মাঠ আছে মাঠে পড়ার অনুমতি আছে তারা অবশ্যই মাঠে পড়বে তো তাকবির দিতে দিতে মাঠে আসবে এবং ঈদের দিন দুনো ঈদের দিন ঈদের নামাজের আগে নিজের ঘরে ইশরাক বা সাস্তের নামাজ পড়া মাকরু ঈদের নামাজের আগে ঘরে ইশরাক বা সাস্ত পড়া মাকরু ঈদের ময়দানে এসে পড়া মাকরু ঈদের নামাজের পরে ময়দানে পড়া মাকরু তিনটা মাকরু ঘরে মাকরু ঈদের নামাজের আগে ঈদের ময়দানে মাকরু ঈদের নামাজের পরে ঈদের ময়দানে মাকরু ঘরে ফিরে আসলেন আর এক রাস্তা দিয়ে আসবেন ওই রাস্তা যারা আত্মীয় স্বজন আছে গরিব দুঃখী আছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আর এক রাস্তা দিয়ে আসতে হবে যদি দুই রাস্তা থাকে ঘরে ফেরা আর এক রাস্তা দিয়ে আসবেন আচ্ছা ঘরে ফিরলেন এখন আপনি কি করতে পারেন সব পড়তে পারবে এবং ঈদ উল আজহাতে যদি কেউ পারে এখন তো সব দুর্বল সব দুর্বল খায়ে হাঁটতে পারে না পড়ে দেয় এমন দুর্বল সব ভেজাল হয়ে গেছে এগুলো খেয়ে মানুষ আগেই জোয়ান বয়সে আদা মর আগে বুড়া বয়সে যে শক্তি ছিল তার জোয়ানদের সে শক্তি নেই কাজে বলতেছে যদি কেউ পারে তো না খায় ঈদের নামাজ পড়তে আসবে আর ঈদের নামাজ পড়ে কুরবানি করে ওই গোস্ত দিয়ে রাস্তা করবে কঠিন কিছু না পুরা গোস্ত বানানোর জন্য অপেক্ষা করবেন না জয় করার পরে একখানটা কদ্দুর কাটি নিয়ে ওটা বোনা করতে দিয়ে দেবেন গ্যাসের চুলা কতক্ষণ লাগবে এটা একটা মুস্তাহাব এই হল ঈদের নামাজ সম্পর্কে ওই ঈদের দিন আমাদের করণীয় আরো কিছু কাজ আছে ঈদের নামাজ কিভাবে পড়তে হবে খুদ্া খুদ্াতে কি করণীয় কি বর্জনীয় খুদ্বার পরে আমাদের কি কি ভুল হয় এগুলো ইনশা আল্লাহ ঈদের নামাজের আগে যে সংক্ষিপ্ত বয়ান হয় ওইখানে আপনাদেরকে বলে দেওয়া হবে ঈদের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত যা দরকার ছিল যেহেতু আর জমা পাওয়া যেতেছে না আর কোন জমা পাওয়া যেতেছে না হ্যাঁ, আরাফার রোজা পড়বে মঙ্গলবারে আরাফার রোজা নয় তারিখ রোজা কবে পড়বে তাহলে সোমবার রাত্রে খানা খাইতে হবে সাহারি আর ঈদ পড়বে কি বারে বুধ ঈদ বুধ ঈদ এদিন ঈদ পড়বে আজ পর্যন্ত আমি আজকে বলে দিলাম ঈদে আসে কি করতে হবে খুদ্বাতে কি করতে হবে এটা ওই দিন বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তাহলা তা আমরা এই সুন্নত গুলো আলোচনা করি আর আমি ঈদের সুন্নতের উপরে পর্সা আনছি গত জুমায় কোরবানের পর্সা আনছিলাম একটা কাগজ লিফলেট আজকে ঈদের সুন্নতের উপরে কাগজ আনা হয়েছে এটা মহাজের সাহেবের কাছে থাকবে আপনারা ফটো করে করে সব জায়গায় পৌঁছে দিবেন তা পড়লে দেখবেন যে আমরা কি পরিমাণ ভুল করতেছি সঠিক নিয়ম কি আর আমরা কি কি ভুল করতেছি এই কাগজটা পড়লে আপনার ক্লিয়ার হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আখির আলহামদুলিল্লাহ রবিল্লা আলম